রেইন ড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ উম্মাহাতুল মিনীন এই সিরিজ আলোচিত হবে রসুরুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলাই সঈদিন মোহাম্মদ আলা আলহি ওয়াসাহাবিহি ওয়াসাল্লাম তসলিমান কাসিরা উম্মাহাতুল মিনীন রদিউল্লাহু আনহুন্না এই সিরিজের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম উম্মুল মিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অসাধারণ সৌন্দর্যের অধিকারিণী এবং এই সৌন্দর্য শুধু বাহ্যিক নয় বরং আভ্যন্তরীণ বা আত্মিক এবং চারিত্রিক সৌন্দর্যেও তিনি ছিলেন সবার চেয়ে সেরা উমুল মিনিন আইসা দিয়াল্লাহুয়ানহা ছিলেন উজ্জ্বল ফর্সা বর্ণের তার চেহারায় কিছু লালচে আভা ছিল যে কারণে তাকে বলা হতো হুমায়রা সেই যুগে আরবরা ফর্সা বর্ণের কাউকে বোঝানোর জন্য আল আহমার বা লাল এই শব্দটি ব্যবহার করত আরবরা আল আবিয়াত এই শব্দটি ব্যবহার করত না এই শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে সাদা এই শব্দের মাধ্যমে আরবরা সেতি রোগ বা কুষ্ঠরোগে আক্রান্ত মানুষকে বোঝাত আয়েশা রাদি আল্লাহুয়ান্না প্রথম জীবনে খুবই হালকা পাতলা গরমের ছিলেন বয়স বাড়ার সাথে সাথে তার কিছুটা ওজন বেড়ে যায় তিনি কিছুটা ভারী হয়ে যান এই প্রসঙ্গে একটি বিখ্যাত ঘটনা আছে যা গত পর্বেও এসেছে আয়েশা রাদি আল্লাহুয়ানহা বলেছেন রসুলুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম একবার আমার সাথে দৌড় প্রতিযোগিতা করলেন আর আমি তাকে হারিয়ে দিলাম এর কিছুদিন পর আমার ওজন বেড়ে গেল আমরা আবার দৌড় প্রতিযোগিতা করলাম তখন তিনি অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লাহ আমাকে হারিয়ে দিলেন আর বললেন এটা গতবারের প্রতিশোধ আমাদের মা উমুল মোমেনিন আইসা রদিয়াল্লাহু আনহার উচ্চতা সম্পর্কে সরাসরি কোনো বর্ণনা পাওয়া যায় না তবে কিছু বর্ণনা থেকে ধারণা করা যায় তার উচ্চতা খাটো ছিল না বরং তিনি যথেষ্ট লম্বা ছিলেন আইসা রদিয়াল্লাহু আনহা যে অসাধারণ সৌন্দর্যের অধিকারিণী ছিলেন এই সম্পর্কে কিছু পরোক্ষ বর্ণনা আছে তার মধ্যে একটি হচ্ছে উম্মুল মিনিন আইসা রদিয়াল্লাহু আনহার মা উম্মে রুমানের উক্তি মুনাফিকরা যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল তখন উম্মে রুমান তার মেয়ে আয়েশাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন আল্লাহর কসম হে আমার মেয়ে কোনো মহিলা যদি সুন্দরী হয় এবং তার স্বামী যদি তাকে ভালোবাসে আর তার যদি কতিপয় সতীন থাকে তাহলে খুব কমই সে হিংসা থেকে বেঁচে থাকতে পারে এভাবে উম্মে রুমান তার মেয়ে আয়েশা রাদি আল্লাহুয়ানহাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলেন আরেকবার ওমর ইবনুল খাতাব রাদি আল্লাহুয়ানহু তার মেয়ে উম্মুল মেনিন হাফসা রাদিয়াল্লাহু আনহাকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন তোমার প্রতিবেশীর সৌন্দর্য যেন তোমাকে বিভ্রান্ত না করে এখানে প্রতিবেশী বলে অমর রাদি আল্লাহু আনহু আয়েশা রাদি আল্লাহু আনহাকে বুঝিয়েছিলেন অমর রাদি আল্লাহু আনহু বলেছিলেন তোমার প্রতিবেশী তোমার থেকে অধিক সৌন্দর্যের অধিকারিণী আর রাসুলের অধিক ভালোবাসাপ্রাপ্ত বাহ্যিক বর্ণনা আমরা জানলাম এবারে আসুন জানা যাক উমুল মিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার আভ্যন্তরীণ সৌন্দর্য বা তার অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্যের কিছু নির্বাচিত পয়েন্ট প্রথম পয়েন্ট হচ্ছে রসুলুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের প্রতি ভালোবাসা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন একদিন রাসুলের কাছে কয়েকজন ইহুদি আসলো এবং তাদের একজন বলল আসসালামু আলাইকুম এভাবে তারা চালাকি করে শব্দটিকে বিকৃত করে বলল এই কথার অর্থ হচ্ছে তুমি ধ্বংস হও আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি তাদের কথার কৌশল ধরে ফেললাম তাই আমি বললাম ও আলাইকুমুসামু ওয়াল্লা আনাতু অর্থাৎ তোমরাই ধ্বংস হও এবং তোমাদের উপর আল্লাহর অভিশাপ তোমাদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামের মৃত্যু কামনা করে ইহুদিরা কৌশলে কথা বলছে এটা দেখে আয়সারা দিয়া আনহা রাগান্বিত হয়ে গেলেন এবং কড়া জবাব দিলেন এই দৃশ্য দেখে রাসুলুল্লাহ সাল্লু আলহিহাস্লাম বললেন আয়েশা আল্লাহ তাল্লাহ প্রত্যেক কাজে নম্রতা পছন্দ করেন একথা শুনে আয়েশারা দিয়ে আল্লাহু আহ্না বললেন আল্লাহ রাসুল আপনি কি শুনেননি তারা কি বলেছে তখন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি কি শুনোনি আমি কি বলেছি আমি বলেছি ও আলাইকুম অর্থাৎ তোমরা যা বলেছ সেটা তোমাদের উপরেই পড়ুক এরপর রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ওরা আমার বিরুদ্ধে যা বলেছে আল্লাহ তাল্লাহ তা কবুল করবেন না কিন্তু আমি ওদের বিরুদ্ধে যা বলেছি সেটা কবুল করা হবে এই ঘটনা থেকে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামের প্রতি আয়েশারাদি আল্লাহু আনহার ভালোবাসা এবং রাসুলের সম্মানের প্রতি তিনি কত সচেতন ছিলেন সেই ঘটনার প্রমাণ পাওয়া যায় পাশাপাশি এখান থেকে আমরা আরও শিখতে পাই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম উমুল মিনিন আয়েশারাদি আল্লাহু আনহাকে পরিমিতি বোধ শেখালেন অর্থাৎ ইহুদিরা যে মন্দ কথা বলেছিল তার উপযুক্ত জবাব দেওয়া হয়ে গেছে এখন এর থেকে বেশি আর কিছু বলার দরকার নেই কারণ আল্লাহ তাল্লাহ প্রত্যেক কাজে নম্রতা পছন্দ করেন দ্বিতীয় পয়েন্ট উম্মুল মিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইবাদত বন্দিগি রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের দৈনন্দিন ইবাদত বন্দিগি দেখে ভীষণভাবে অনুপ্রাণিত হতেন আমাদের মা উম্মুল আ আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর এমনটা হওয়াই তো স্বাভাবিক কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আল্লাহ রাসুলের সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের ঘরে কিভাবে ব্যক্তিগত ইবাদতবন্দিগি করতেন কিভাবে রাত জাগতেন রাতে সালাদ পড়তেন এইসব বিষয়ের বর্ণনা সবচেয়ে বেশি এসেছে আয়েশা রাদি আল্লাহু আনহার কাছ থেকে সেই বর্ণনাগুলো এত সুন্দর যে আমাদের চোখের সামনে রসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লামের ইবাদত বন্দিগির সচিত্র দৃশ্য ভেসে ওঠে এরকম একটি বর্ণনা হচ্ছে একবার আয়েশা রাদি আনহার কাছে এসে ইবনে উমায়ের প্রশ্ন করলেন আপনার দেখা রাসুলের ইবাদত বন্দিগির মধ্য থেকে সবচেয়ে উল্লেখযোগ্য একটি ঘটনা বলুন এই প্রশ্ন শুনে আয়েশা আল্লাহু আল্লাহুয়ান্না কিছুক্ষণ চুপ থাকলেন কিছুক্ষণ ভাবলেন এরপর বললেন এক রাতে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার কাছে এসে বললেন আয়েশা আজ আমাকে ছেড়ে দাও আজ রাতে আমি আমার রবের ইবাদত বন্দিগি করতে চাই জবাবে আয়েশা রাদি আল্লাহ আন্না বললেন আল্লাহর কসম আমি আপনার নৈকট্য ভালোবাসি তবে আপনি যে কাজে আনন্দিত হন সেটা আরও বেশি ভালোবাসি আয়েশা রাদি আল্লাহু আন্না বলেন এরপর রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম উঠে গেলেন অজু করলেন এবং সালাতে দাঁড়ালেন সালাতে দাঁড়িয়ে তিনি কাঁদতে লাগলেন কিছুতেই তার কান্না থামছিল না কাঁদতে কাঁদতে তার কোল ভিজে গেল এরপর আরও কান্নাকাটি করলেন এতে তার দাড়ি ভিজে গেল এরপর আরও কান্নাকাটি করলেন এতে তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেই জায়গার মাটি ভিজে গেল এভাবে সারা রাত আল্লাহ তাল্লাহর বন্দিগি করে এবং কান্নাকাটি করে কাটিয়ে দিলেন রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম শেষ রাতে বিলাল রাজি আল্লাহু আনহু এলেন ফজর সালাতের জন্য রাসুলকে ডেকে দিতে তিনি এসে দেখেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এভাবে কান্নাকাটি করছেন বিলাল বললেন ইয়া রসুলাল্লাহ আপনি কেন কাঁদছেন অথচ আল্লাহ তাল্লাহ তো আপনার আগের পরের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছেন জবাবে রসুলুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বললেন হে বিলাল আমি কি একজন শকর গুজার বান্দা হব না আমি কি এর জন্য আল্লাহ তাল্লার কাছে কৃতজ্ঞতা আদায় করব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 মৃত জমিনকে সজীব করে তুলেছেন এবং তাতে ছড়িয়ে দিয়েছেন নানা রকমের জীবজন্তু আর আবহাওয়ার পরিবর্তন এবং মেঘমালার সঞ্চালন এগুলো তারই হুকুমের অধীনে আসমান ও জমিনের মাঝে বিচরণ করে নিশ্চয়ই সেসব বিষয়ের মাঝে নিদর্শন রয়েছে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনের এই ধরনের বহু ঘটনার সরাসরি প্রত্যক্ষদর্শী হওয়ার কারণে আইসারাদি আল্লাহু আহার অন্তরে ব্যাপক প্রভাব সৃষ্টি হতো আল্লাহ তাল্লার ইবাদত বন্দিগির প্রতি এ কারণে তিনি নিজেও ধারাবাহিকভাবে নিয়মিত রাত জেগে আল্লাহ ইবাদত বন্দিগি করতেন নিয়মিত কিয়ামুল লাইল বা তাহাজুদের সালাত আদায় করতেন আইসারদি আল্লাহু আহ্নার ভাতিজা কাসিম ইবনে আব্দুর রহমান ইবনে আবিবাকর তিনি বলেন আমার অভ্যাস ছিল এটা প্রতিদিন সকালে আমি আমার ফুপু উম্মুল মিনিন আয়েশারাদি আল্লাহু আহ্নার বাড়িতে দেখা করতে যেতাম এবং তাকে সালাম জানাতাম একদিন সকালে এসে দেখি তিনি সলাতে দাঁড়িয়ে আছেন এবং এই আয়াত তিলাওয়াত করছেন যেখানে আল্লাহ তাআলা বলেছেন ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম فمن الله علينا ووقانا عذاب السموم জান্নাতি ব্যক্তিরা বলবে অতঃপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন দয়া করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন উমুল মিনিন আইসা রাদি আল্লাহু আনহা এই আয়াতটি পড়ছিলেন আর কান্নাকাটি করে আল্লাহ তাল্লার কাছে দোয়া করছিলেন আয়েশা আল্লাহু আনহার ভাতিজা কাসিম বলেন আমি অপেক্ষায় রইলাম অর্থাৎ সলাৎ শেষ হলে তিনি আয়েশা আল্লাহু আনহার সাথে দেখা করবেন সালাম বিনিময় করবেন এই অপেক্ষায় রইলেন কিন্তু কাসিম বলেন একসময় অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত হয়ে গেলাম তাই নিজের কাজ শেষ করার জন্য বাজারে গেলাম বাজার থেকে ফিরে এসে দেখি তখনও তিনি সলাতে দাঁড়িয়ে আছেন আর আগের মতোই কান্নাকাটি করছেন আল্লাহর কাছে দোয়া করছেন আবদুল ইবনে আবি মুসা বলেন একবার কয়েকটি বিষয়ে প্রশ্ন করার জন্য আমাকে আয়েশা আদি আল্লাহুয়ান্নার কাছে পাঠানো হয়েছিল আমি সেখানে গেলাম এবং গিয়ে জানতে পারলাম তিনি সলাতুদ্দোহা বা চষ্টের সালাত আদায় করছেন আমি মনে মনে ভাবলাম সালাদ শেষ হওয়া পর্যন্ত আমি বসে থাকবো অপেক্ষা করব। কিন্তু আমাকে বলা হলো তাহলে তো তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে কারণ তিনি দীর্ঘ সময় নিয়ে সলাৎ আদায় করেন দীর্ঘ সময় নিয়ে রুকু করেন দীর্ঘ সময় নিয়ে সিজদা করেন আর দীর্ঘ সময় কিয়ামরত অবস্থায় থাকেন বা সলাতে দাঁড়ানো অবস্থায় থাকেন আয়েশা রাদিয়াল্লাহু আহা বলেন লাইলাতুত্তামাম বা পূর্ণিমা রাতে অর্থাৎ চন্দ্র মাসের চোদ্দতম রজনীতে আমি আল্লাহ রসুলের সাথে সলাতে দাঁড়াতাম তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সালাতে সুরা বাকারা সুরা আল ইমরান এবং সুরা নিসা এইরকম বড় বড় সুরাগুলো তিলাওয়াত করতেন যখন কোনো আয়াতে সুখবর আসত তিনি দোয়া করতেন আর সেই সব বিষয় পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেন আর যখন কোনো আয়াতে সতর্কতা বা শাস্তির বর্ণনা আসত তখন তিনি সেই সব বিষয় থেকে আশ্রয় চাইতেন আল্লাহ তাল্লার কাছে আইসারদি আল্লাহু আনহা তার নিজের ঘরে থেকেই রাসুলের পেছনে এভাবে সালাত আদায় করতেন আবদুল ইবনে আমর বর্ণনা করেছেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জীবদ্দশায় যখন একবার সূর্যগ্রহণ হলো তখন আসসালাত উজামিয়া এভাবে ঘোষণা দেওয়া হলো রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তখন এক রাকাতে দুইবার রুকু করলেন এবং দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতে দুইবার রুকু করলেন এরপর বসলেন আর ততক্ষণে সূর্যগ্রহণ কেটে গেল বর্ণনাকারী বলেন আয়েশা রাদি আল্লাহু আনহা বলেছেন এই সালাতে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যতটা দীর্ঘভাবে রুকু সিজদা করেছেন তত দীর্ঘভাবে আমি আর কখনোই করিনি নফল ইবাদত বন্দীগীর ক্ষেত্রে তিনি ছিলেন খুবই নিয়মতান্ত্রিক এবং ধারাবাহিক আর এটা করতেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করার কারণে আয়েশা রাদি আল্লাহানা বলেছেন রসুলুল্লাহ বলেছেন অল্প হলেও নিয়মিত করা হয় এমন আমল আল্লাহর কাছে বেশি প্রিয় আয়েশা আল্লাহনা বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের পরিবার অর্থাৎ উম্মাহাতুল মিনীন তারা যখন কোনো আমল করতেন তখন ধারাবাহিকতা বজায় রেখে সেটা করতেন অর্থাৎ সেই আমলে লেগে থাকতেন এর উদাহরণ হচ্ছে আয়েশা রাদি আল্লাহু আনহা প্রতিদিন সলাতে নির্দিষ্ট পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন উমুল মিনিন আয়েশা রাদি আল্লাহু আনহা ছিলেন কোরআনের একজন হাফেজা যদি কোনো দিন ক্লান্তির কারণে তার দৈনিক নির্ধারিত কোটা তিনি তিলাওয়াত করতে না পারতেন সেটুকু তিলাওয়াত না করেই যদি ঘুমিয়ে যেতেন তাহলে পরদিন সেটা অবশ্যই পূরণ করে নিতেন একদিন আয়েশা রাদি আল্লাহু আনহার ভাতিজা কাসিম বিন মোহাম্মদ তিনি আয়েশা রাদি আল্লাহু আনহার ঘরে এলেন তিনি এসে দেখেন আয়েশা রাদি আনহা সকালবেলা সলাত আদায় করছেন কাসিম বললেন এটা কিসের সলাত আয়েশা রাদি আনহা বললেন আমি গত রাতে আমার নির্ধারিত পরিমাণ কোরআনের অংশ না পড়েই ঘুমিয়ে গিয়েছিলাম তাই আজ সেটা পূরণ করে নিচ্ছি আয়েশা রাদি আনহা নিয়মিত কিয়ামুল লাইল করতেন আবদুল্লা ইবনে কায়েস বলেছেন উম্মুল মিনিন আয়েশা রাদি আনহা আমাকে বলেছেন তুমি কিয়ামুল লাইল ছেড়ে দিও না কারণ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কখনও কিয়ামুল লাইল ছাড়তেন না যদি অসুস্থতা বা ক্লান্তি অনুভব করতেন তখন বসে কিয়ামুল্লাইল আদায় করে নিতেন সালাতের পরে আসুন সিয়াম প্রসঙ্গে আব্দুর রহমান ইবনে কাসিম তার পিতা থেকে বর্ণনা করেছেন উম্মুল মিনীন আয়েশা রাদি আল্লাহু আনহা সারা বছর নিয়মিত সিয়াম রাখতেন শুধুমাত্র দুই ঈদের দিন অর্থাৎ ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা বাদে অর্থাৎ বছরে যে কয়দিন সিয়াম রাখা নিষেধ দুই ঈদের দুই দিন এবং ঈদুল আজহার পরে ইয়ামুদ তাশরিক বা ঈদুল আজহার পরবর্তী তিন দিন এই পাঁচ দিন সিয়াম রাখা নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ আর যে কয়দিন নারীদেরকে তাদের স্বাভাবিক কারণে সিয়াম রাখা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই দিনগুলো বাদে আয়েশা রাদি আল্লাহুয়ানহা সারা বছর নফল সিয়াম রাখতেন আয়েশা রাদি আল্লাহুয়ানহার ইতেকাপ সম্পর্কে একটি বর্ণনা আয়েশা রাদি আল্লাহুয়ানহা বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দশকের ইতেকাফ সম্পর্কে একবার আলোচনা করলেন তখন আমি তার কাছে ইতেকাফ করার অনুমতি চাইলাম তিনি আমাকে অনুমতি দিলেন এটা দেখে হাফসা আমার কাছে রাসুলের অনুমতির ব্যাপারে জিজ্ঞাসা করলেন এবং তিনিও আমার দেখা দেখি আমার মতো ইতেকাফ করতে বসলেন এরপর জাইনাব বিনতে জাহাস রাদি আল্লাহু তিনিও তাদের দুজনের দেখা দেখি এতেকাফ করার ইচ্ছা পোষণ করলেন এবং তিনিও একটি তাঁবু খাটালেন এভাবে এক দুই তিন তিনজনের জন্য তিনটি তাঁবু খাটানো হলো এরপর রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন সালাদ পড়লেন তখন তিনি ওই তাঁবুগুলোর দিকে তাকালেন এরপর জিজ্ঞাসা করলেন এগুলো কার তাঁবু তাকে বলা হলো এগুলো হচ্ছে আয়েশা হাফসা এবং জাইনাব বিনতে জাহাস রাদি আল্লাহ আনহুন্না তাদের তাবু রাসুল্লাহ সাল্লাম তখন বললেন এভাবে ইতেকাফ করে তোমরা কি নেকির প্রত্যাশা করছো অর্থাৎ আয়েশা রাদি আল্লাহু আনহা তিনি প্রথমে ইতেকাফ করেছিলেন এরপর উমুল মিনিনদের মধ্যে বাকি দুইজন হাফসা এবং জাইনাব বিনতে জাহাস রাদি আল্লাহু আনহুমা তারা ইতেকাফ করেছিলেন আয়েশা রাদি আল্লাহু আনহার দেখা দেখি আলেমরা এই অংশের ব্যাখ্যায় বলেছেন অন্য দুইজন উম্মুল মিনিন মূলত গিরা বা গাইরত থেকে এই ইতেকাফ করেছিলেন অর্থাৎ তারা আয়েশা রাদি আল্লাহান্নার সাথে প্রতিযোগিতা করতে চেয়েছিলেন এ কারণে রাসুল্লাহ সাল্লাহ বললেন এভাবে ইতেকাফ করে তোমরা কি নেকির প্রত্যাশা করছো এরপর রাসুল্লাহ সাল্লাহ সেই বছর রমজান মাসে আর ইতেকাফ করলেন না পরবর্তীতে শাওয়াল মাসে দশ দিন তিনি সেই ইতেকাফ আদায় করে নেন যখন রমজান মাসে কদরের রাত্রি আসত উম্মুল মিনিন আয়েশা রদি আল্লাহু আনহা নিজেকে উজাড় করে দিয়ে ইবাদত বন্দিকি করতেন এই রাতে কোন দোয়া করতে হবে এই প্রসঙ্গে একবার রাসুলের কাছে প্রশ্ন করলেন উমুল মমিনিন আইসারাদি আল্লাহু আনহা তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জবাব দিলেন তুমি যদি কদরের রাত্রি পেয়ে যাও তাহলে এই দোয়া করবে তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফুয়া ফাফু আন্নি আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো তুমি আমাকেও ক্ষমা করে দাও এবারে আসুন উমুল মিনিন আয়েশা রাদি আল্লাহু আনহার হজের প্রসঙ্গে আয়েশারদি আল্লাহুয়ান্না নিয়মিত হজ করার চেষ্টা করতেন একবার তিনি রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহি আলা নখরুজু ফা নুজাহিদা কামা আকা ফা ইন্নি আরা আমালান ফিল কুরআনি আফদলা মিনাল জিহাদ ইয়া রসুল আল্লাহ আমরা কি আপনাদের সাথে পুরুষদের সাথে জিহাদে অংশগ্রহণ করব না কারণ আমি কোরআনে জিহাদের থেকে উত্তম কোনো আমল দেখছি না এই হাদিস থেকে জানা যাচ্ছে উম্মুল মিনিন আয়েশা রাদি আল্লাহানহা বলেছেন কোরআনে আমি জিহাদের থেকে কোনো উত্তম আমল দেখছি না অর্থাৎ জিহাদ ফি সাবিল্লা এটাই হচ্ছে ইমান আনার পর সর্বোত্তম আমল এ কারণে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে এসে উমুল মিনিন আয়েশা রাদি আল্লাহানহা জিহাদে অংশগ্রহণের অনুমতি চেয়েছিলেন কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহ বললেন না বরং তোমাদের জন্য নারীদের জন্য অতি সুন্দর এবং উত্তম জিহাদ হচ্ছে বাইতুল্লার হজ অর্থাৎ হজ্জে মাবরুর বা কবুলকৃত হজ আয়সা রাদিয়াল্লাহু আন্না বলেন রাসুলের মুখ থেকে এই কথা শোনার পর আমি নিয়ত করলাম আমি কখনও হজ করা বাদ দিব না রাসুলুল্লাহ সাল্লাহ ইসলামের ইন্তেকালের পর তিনি অনেকবার হজ করেছেন তাওয়াফ করার সময় তিনি পুরুষদের সাথে মিশে একসাথে কখনও তাওয়াফ করতেন না বরং পৃথকভাবে তাওয়াফ করতেন আয়েশা রাদি আল্লাহু আনহা যদি দিনের বেলায় তাওয়াফের ইচ্ছা করতেন তখন মাতাফ থেকে পুরুষদেরকে সরিয়ে দেওয়া হতো এই সম্পর্কে একটি সহি ঘটনায় এসেছে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের ইন্তেকালের এক বছর পর আয়েশে রাদি আল্লাহু আনহা হজ করলেন তিনি দিনের বেলায় তাওয়াফ করতে অস্বীকার করলেন এরপর মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করলেন কারণ তখন বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়েছিল এবং কেবল ছোট একটি দল তাওয়াফ করছিল এই সময়েও তিনি একেবারে কাবার দূর দিয়ে বা বাইরের প্রান্ত দিয়ে তাওয়াফ করলেন এমন সময় তার এক নারী দাসী এসে বলল উম্মুল মিনিন চলুন আমরা হাজর আসওয়াদকে চুম্বন করি আমরা হাজুরে আসওয়াদ স্পর্শ করি এবং তাকে চুম্বন করি কিন্তু আয়েশা রাজি আল্লাহু এতে অস্বীকৃতি জানালেন এবং তিনি বললেন আমি কখনোই সেখানে যাব না এবং পুরুষদের সাথে মিশ্রিত হব না এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যদিও তখন ছিল মধ্যরাত এবং অল্প কিছু মানুষ তাওয়াফ করছিল যেটা বর্তমান যুগের এত বিপুল সংখ্যক মানুষদের মতো কখনোই নয় আর সেই তাওয়াফকারীরা যদি শুনত সেখানে উম্মুল মিনিন আয়েশা দিয়ে আল্লাহান্না আসছেন তাহলে নিঃসন্দেহে তারা সেখান থেকে সরে গিয়ে জায়গা খালি করে দিত এবং তাকেই আগে যাওয়ার সুযোগ করে দিত এরপরেও অতিরিক্ত সচেতনতা এবং সাবধানতার খাতিরে তিনি হাজুর আসওয়াদকে স্পর্শ করা বা চুম্বন করা থেকেও বিরত থাকলেন সাবধান থাকলেন একবার হজের সময় আমাদের মা উমুল মিনিন আয়েশা রাদি আল্লাহু মাসিক শুরু হলো এতে তিনি কাঁদতে লাগলেন কারণ তিনি আশঙ্কা করলেন মাসিকের কারণে হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন না তখন নবী সাল্লাহ সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন আয়েশা এটা তো আল্লাহ তালা আদম সন্তানের মেয়েদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন অর্থাৎ এই বিষয়টি তো তোমার হাতে নেই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন কাজেই হাজিরা যে সকল কাজ আদায় করে তুমিও তা আদায় করো তবে তুমি বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করবে না আয়সা রাদি আল্লাহান্না বলেন আমি ঋতুবতী হয়েছিলাম কাজেই বাইতুল্লাহ তাওয়াফ করতে পারিনি ফিরতি পথে মুহাসাব নামক স্থানে যখন রাত্রি যাপন করা হচ্ছিল তখন আমি বললাম ইয়া রসুল আল্লাহ সকলেই উমরাহ এবং হজ উভয়টি করেছে আর আমি কেবল হজ করেছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি তান ইমে চলে যাও তোমার ভাইয়ের সাথে এবং সেখান থেকে উমরার জন্য ইহরাম বেঁধে নাও এরপর রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়েশা রাদি আল্লাহু ভাই আব্দুর রহমান ইবনে আবি বকরকে নির্দেশ দিলেন আয়েশাকে সাথে নিয়ে তান ইম নামক জায়গায় যেতে এবং যেখান থেকে তিনি উমরা শুরু করতে পারবেন এভাবে সেই বছর হজের দিনগুলোর পরে উম্মুল মমিনিন আয়েশা রাদি আল্লাহানহা উমরা আদায় করেছিলেন এবারে আসুন জানা যাক আমাদের মা উম্মুল মিনিন আয়েশা রাদি আল্লাহানহার দানশীলতা উদারতা পরোপকারিতা সম্পর্কে উম্মুল মিনিন আয়েশা রাদি আল্লাহানহা ছিলেন খুবই উদার পরোপকারী এবং দানশীল দুই হাত খুলে মুক্ত হস্তে তিনি দান করতেন সম্পদ কিছুই জমা রাখতেন না এই প্রসঙ্গে একটি চমৎকার ঘটনা আছে আবদুল্লা ইবনে জুবের রাদিয়াল্লাহু আনহুমা তিনি ছিলেন উমুল মিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগ্নে ভাগ্নে আবদুল্লাহকে খুবই ভালোবাসতেন এবং স্নেহ করতেন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই আবদুল্লাহর নামের সাথেই যুক্ত করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাকা হতো উম্মে আবদুল্লাহ আবদুল্লা ইবনে জুবাইর একটি বাড়ি উপহার দিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই বাড়িটি বিক্রি করে দিলেন প্রায় এক লক্ষ স্বর্ণমুদ্রার বিনিময়ে এই বিপুল পরিমাণ অর্থ পুরোটাই তিনি দান করে দিলেন অথচ এই বাড়িটা ছিল ইবনে জুবাইরের দেওয়া উপহার এই ঘটনার সময় ইবনে জুবাইর ছিলেন মক্কায় আর আয়েশা রাদি আল্লাহু আহ্না ছিলেন মদিনায় ইবনে জুবাইর যখন এই ঘটনা শুনলেন তখন তিনি বললেন এত বেশি দান করা থেকে তার বিরত থাকা উচিত বা তার হাত আটকে রাখা উচিত হাত বেঁধে রাখা উচিত অর্থাৎ এভাবে অকাতরে দান করার জন্য তিনি কিছুটা তিরস্কার করলেন যদিও এমনটা বলা তার উচিত হয়নি কারণ কাউকে কিছু দেওয়ার পরে হাদিয়া দেওয়ার পরে সে ওই হাদিয়া নিয়ে কি করল এটা আমাদের দেখার বিষয় নয় কিন্তু ইবনু জুবায়ের যা বলার তা বলে ফেলেছিলেন এরপর এই কথাটি লোকমুখে গিয়ে পৌঁছালো মদিনাতে উম্মুল মিনিন আয়েশা রাদি আল্লাহু আনহার কাছে আয়েশা রাদি আল্লাহু আনহা কথা শুনে জিজ্ঞাসা করলেন সে কি সত্যিই এই কথা বলেছে তবে কি সে আমার দানশীলতায় বাধা দিতে চায় আমার হাত বেঁধে রাখতে চায় তাহলে আমি আল্লাহর নামে কসম করলাম আমি কিছুতেই ওর সাথে কথা বলবো না এরপর আয়েশা রাদি আল্লাহু আনহার এই কসম খাওয়ার কথা এই বর্ণনা আবার লোকমুখে গিয়ে পৌঁছালো মক্কায় ইবনে জুবাইরের কাছে উম্মুল মিনিন আয়েশা রাদি আল্লাহু আনহা আর কখনও তার সাথে কথা বলবেন না এই ব্যাপারে তিনি আল্লাহর নামে কসম খেয়েছেন এ কথা শুনে ইবনে জুবাইর রাদি আল্লাহু আনহুমা খুবই বিচলিত হয়ে পড়লেন কারণ আয়েশা রাদি আল্লাহু আনহার উচ্চ মর্যাদার কথা সকলেই জানেন তিনি ছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী তিনি যদি কখনও ইবনে জুবাইরের সাথে কথা না বলেন আর এই অবস্থাতেই যদি আবদুল্লা ইবনে জুবাইর কিংবা আয়েশা রাদি আল্লাহু আনহার মধ্যে কারো একজনের মৃত্যু হয়ে যায় তাহলে আবদুল্লা ইবনে জুবাইর কীভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন উম্মুল মিনিন আয়েশা রাদি আল্লাহু আনহা যে তার প্রতি অসন্তুষ্ট হয়ে আছেন প্রিয় খালাকে তিনি কিভাবে খুশি করবেন এটা ভেবে ইবনে জুবাইর হয়রান হয়ে গেলেন তিনি মক্কা থেকে একের পর এক সুপারিশকারী পাঠাতে লাগলেন আয়েশা রাদি আল্লাহুয়ানহার কাছে কুরাইশদের বিশিষ্ট মর্যাদাবান ব্যক্তিরা এসে সুপারিশ করতে লাগলো আয়েশা রাদি আনহার কাছে এমনকি নবী সাল্লাহ সাল্লামের মায়ের দিকের আত্মীয়রাও তারা এসে সুপারিশ করছিল আয়েশা রাদি আল্লাহু আনহার কাছে এভাবে বেশ দীর্ঘ সময় চলে গেল কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না আয়েশা রাদি আল্লাহু আনহা তার কসমের উপরে অটল থাকলেন তিনি বললেন আল্লাহর কসম আমি কিছুতেই কারো সুপারিশ কবুল করতে পারি না আমি আল্লাহর নামে কসম খেয়েছি সেই কসম ভাঙতে পারি না এই অবস্থায় আবদুল্লা ইবনে জুবাইরের কাছে এই পরিস্থিতি একেবারে অসহনীয় ঠেকল অবশেষে তিনি একটি পরিকল্পনা করলেন তিনি বনু জোহরা গোত্রের দুইজন বিশিষ্ট ব্যক্তির সাথে পরামর্শ করলেন তাদের একজনের নাম মিসওয়ার ইবনে মাখরামা এবং আরেকজনের নাম আব্দুর রহমান ইবনে আল্লা সুয়াত তারা দুজনেই ছিলেন আয়েশারাদি রাদি আনহার ছাত্র আয়েশারাদি রাদি আনহা পর্দার আড়াল থেকে মদিনার কিছু বিশিষ্ট বাছাইকৃত ব্যক্তিকে নিয়ে বিশেষ ইলমি হালাকা করতেন এবং তারা ছিলেন সেই স্টাডি সার্কেলের সদস্য ইবনে জুবায়ের তাদের দুজনের কাছে হাত জোর করে বললেন আমি আপনাদের কাছে আল্লাহর নামে ভিক্ষা চাইছি আমাকে কোনোভাবে আমার খালা উম্মুল মিনিন আয়েশারা দিয়ে আল্লাহুয়ানহার কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তিনি এভাবে কসম করে আমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারেন না এরপর তারা তিনজন মিলে একটি পরিকল্পনা করলেন একদিন ওই দুই ব্যক্তি চাদর গায়ে দিয়ে এসে হাজির হলেন আয়েশারা দিয়ে আল্লাহুয়ানহার কক্ষের সামনে বাইরে থেকে তারা দুইজন আয়েশারা দিয়ে কক্ষে প্রবেশের অনুমতি চাইলেন তারা বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়া উমুল মিনিন আমরা কি ভেতরে প্রবেশের অনুমতি পেতে পারি আয়েশা রদি আল্লাহুয়ান্না তিনি থাকবেন পর্দার আড়ালে পর্দার আড়ালে থেকেই তিনি কথা বলবেন কারণ এটাই হচ্ছে উম্মাহাতুল মিনীন রাদি আল্লাহু আনহুন্না তাদের জন্য আল্লাহ তাল্লাহর নির্ধারিত বিধান আল্লাহ তাল্লাহ বলেছেন ওয়া ইজা সা আল তুমু হুন্না মাতা আন ফাস আলু হুন্না মি ওয়ারা ইল হিজাব যখন তোমরা তাদের কাছে কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে সুতরাং সেই অনুসারে অনুমতি নিয়ে তারা কক্ষের ভেতরে প্রবেশ করতে পারেন আয়েশা রাদি আল্লাহু অনুমতি দিয়ে বললেন ঠিক আছে তোমরা ভেতরে আসতে পারো তারা দুইজন বললেন আমরা সবাই আসব আয়েশা রাদি আল্লাহু তিনি জানতেন না সেখানে শুধুমাত্র দুইজন নয় তৃতীয় আরেকজনও আছেন এবং সেই তৃতীয় ব্যক্তি হচ্ছেন ইবনে জুবাইর রাদি আল্লাহুয়ানহুমা আয়েশা রাদি আল্লাহু বললেন ঠিক আছে তোমরা সবাই ভেতরে আসো এবার তারা তিনজনই কক্ষের ভেতরে প্রবেশ করলেন অন্য দুই ব্যক্তি পর্দার আড়ালে থাকলেন আর আবদুল্লাহ ইবনে জুবাইর যেহেতু তিনি ছিলেন আয়েশা রাদি আল্লাহুয়ান্নার ভাগ্নে তাই তিনি কক্ষের ওপাশে চলে গেলেন তিনি প্রিয় খালা উম্মুল মিনিন আয়েশরাদি আল্লাহুয়ানার কাছে গেলেন এবং তাকে দেখে আবেগ আপ্লুত হয়ে কাঁদতে লাগলেন খালাকে জড়িয়ে ধরে আল্লাহর নামে কসম করে ক্ষমা চাইতে লাগলেন আবদুল্লাহ ইবনে জুবাইর ওদিকে পর্দার ওপাশ থেকে মিসুয়ার এবং আব্দুর রহমান তারা আল্লাহর নামে কসম করে বলতে লাগলেন উম্মুল মিনিন আপনি ইবনে জুবাইরের অনুরোধ কবুল করে নিন সাথে তারা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসটাও স্মরণ করিয়ে দিলেন এবং বলতে লাগলেন রসুল্লাহ সাল্লাম আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করতে নিষেধ করেছেন এছাড়া তিনি বলেছেন কোনো মুসলিমের জন্য তিন দিনের বেশি তার ভাইয়ের সাথে কথা বলা থেকে বিরত থাকা উচিত নয় এই যে তিন দিনের বেশি কোনো মুসলিমের সাথে কথা না বলার হাদিস এই প্রসঙ্গে আলিমরা মন্তব্য করে বলেছেন সম্ভবত আয়েশা রাদি আল্লাহু আনহা এই হাদিস জানতেন না যে কারণে তিনি আবদুল্লাবনে জুবাইরের সাথে আর কখনও কথা বলবেন না মর্মে কসম করেছিলেন এভাবে যখন তারা কাকুতি মিনতি করতে লাগলেন অনুনয় বিনয় করতে লাগলেন তখনও আয়েশা রাদি আল্লাহু আহা বলতে লাগলেন কিন্তু আমি তো আল্লাহর নামে কসম করেছি আর আল্লাহর নামে কসম করা খুবই মারাত্মক বিষয় এরপরেও যখন তারা অনুরোধ করতে লাগলেন অবশেষে আয়েশা রাদি আল্লাহু আহা কাফরার বিনিময়ে কসম ভাঙতে রাজি হলেন এবং তিনি আবদুল্লাহ ইবনে জুবাইরের সাথে কথা বললেন এই ঘটনার পর কাফারা হিসেবে উম্মুল মিনিন আয়েশা রাদি আল্লাহু আহা চল্লিশ জন দাস দাসী মুক্ত করেছিলেন এত বিপুল সংখ্যক দাস দাসী মুক্ত করে দেওয়া এটা কোনো সহজ কথা নয় এটা বিপুল পরিমাণ অর্থের সমতুল্য আবদুল ইবনে জুবাইর রাদি আল্লাহু আনহুমা এই দাস দাসী খালা আয়েশা রাদি আল্লাহু আহ্নাকে হাদিয়ে দিয়েছিলেন এবং আয়েশা রাদি আল্লাহু আহ্না তার সেই কসমের কাফারা হিসেবে তাদেরকে মুক্ত করে দিয়েছিলেন আয়েশা রাদি আল্লাহু আহ্না পরবর্তী জীবনে যখনই এই ঘটনার কথা স্মরণ করতেন তিনি খুবই কাঁদতেন এমনকি কাঁদতে কাঁদতে তার মাথার ওড়না বা খিমার ভিজে যেত এই ঘটনা থেকে আমাদের জন্য কয়েকটি শিক্ষণীয় বিষয় আছে প্রথমত উমুল মিনিন আয়েশা রাদি আল্লাহু আহা কত বিপুল পরিমাণ ধন সম্পদ অকাতরে দান করেছেন এটা আমরা জানতে পারছি দ্বিতীয়ত সাহাবিদের মধ্যেও বিভিন্ন কারণে মানবীয় কারণে মান অভিমান ভুল বোঝাবুঝি এটা হয়ে থাকে এটা অস্বাভাবিক কিছু নয় তবে আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে তারা কিভাবে সেই মান অভিমানগুলো মিটিয়ে নিয়েছেন কিভাবে আপোষ করেছেন সেই বিষয়টি তৃতীয় লক্ষণীয় বিষয় আয়েশা রাদি আল্লাহু আনহার ধার্মিকতা বা দিনদারিতা আল্লাহ তাল্লাহর নামে কসম করা কত মারাত্মক বিষয় আর সেই কসম রাখতে না পারলে কিভাবে কাফারা আদায় করতে হয় তার দৃষ্টান্ত আমরা দেখলাম আমাদের মা উমুল মিনিন আ রাদি আল্লাহু আনহার এই ঘটনা থেকে আয়েশা রাদি আল্লাহু আনহার দানশীলতার আরও কিছু অসাধারণ ঘটনা তার মধ্যে একবার মুয়াবিয়া রাদি আল্লাহু আনহু এক লক্ষ দীর্হাম উপহার দিয়েছিলেন আয়েশা রাদি আল্লাহু আনহাকে আয়েশা রাদি আল্লাহু আনহা এর কিছুই রাখলেন না সব কিছুই দান করে দিলেন গরিব দুঃখীদের মাঝে সন্ধ্যাবেলায় ইফতার করার সময় হলো সেই দিন আয়েশারা দিয়ে আল্লাহান্না সিয়ামরত অবস্থায় ছিলেন আয়েশারা দিয়ে আল্লাহনার দাসী বাড়িরা সে বলল আম্মাজান আজ আপনি সিয়ামরত অবস্থায় আছেন যদি এক দীর্হাম থাকতো আর সেটা দিয়ে ইফতারির জন্য কিছু মাংস কিনে আনা যেত আয়েশারা দিয়ে আল্লাহান্না বললেন তুমি যদি আগে মনে করিয়ে দিতে তাহলে তা করা যেত ওরুয়া ইবনু জুবাইর বলেছেন আমি দেখেছি আয়েশা রাদি আল্লাহুয়ানহা একদিনে সত্তর হাজার দিরহাম দান করেছেন অথচ তার জামা বা তার পোশাকের পার্শ্বদেশ থাকত তালি দেওয়া আয়েশা রাদি আল্লাহুয়ানহা একবার একটি জমি বিক্রয় করেন এবং মুয়াবিয়া রাদি আল্লাহুয়ানহু তিনি সেই জমিটি কিনে নেন মুয়াবিয়া রাদি আল্লাহুয়ানহু ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত মূল্য দিয়ে সেই জমিটি কিনে নিয়েছিলেন এক লক্ষ আশি হাজার দিরহামের বিনিময়ে তিনি সেটা ক্রয় করেছিলেন এরপর সেই বিপুল পরিমাণ সম্পদ নিয়ে আসা হয়েছিল আয়েশা রাদি আল্লাহুয়ানহার সামনে আয়েশা আল্লাহু আহ্না তখন তার জায়গা থেকে নড়লেন না তার আগেই তার পুরোটাই দান খয়রাত করে দিলেন সব কিছু বন্টন করে দিলেন যতক্ষণ পর্যন্ত সেটা বিতরণ করা শেষ না হলো ততক্ষণ পর্যন্ত তিনি সেই জায়গা থেকে উঠলেন না আয়েশা আল্লাহু আল্লাহুয়ান্না যেভাবে বেশি দান করতেন অধিক পরিমাণ দান করতেন সেভাবে অল্প পরিমাণ কিছু থাকলে সেটা দান করতেও দ্বিধাবোধ করতেন না কারণ এটাই তো রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামের শিক্ষা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লাম বলেছেন একটি খেজুরের টুকরা হলেও একটি খেজুরের টুকরা দান করে হলেও তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো আয়েশা রাদি আল্লাহুয়ানার কাছে একবার একটি আঙ্গুর ছিল এমন সময় এক ভিক্ষুক এসে ভিক্ষা চাইল আয়েশা রাদি আল্লাহুয়ানহা তখন সেই আঙ্গুরটি একটি মাত্র আঙ্গুর সেটা ওই মিসকিনকে দান করলেন এতে ওই ভিক্ষুক সে আশ্চর্য বোধ করতে লাগলো এবং সে বলতে লাগলো একটি মাত্র আঙ্গুর আয়েশা রাদি আল্লাহুয়ানহা সেই লোকটির মনোভাব বুঝতে পেরে বললেন আতা আজাবু তুমি কি এতে আশ্চর্য বোধ করছো কামতারা ফিহাজিহিল হাব্বাতি মিন মিসকাল ইজার্রাহ তুমি কি বলতে পারবে এই একটি আঙ্গুরের মধ্যে কতগুলো অণু রয়েছে এই একটি আঙ্গুর কতগুলো অণু পরিমাণ হবে তুমি কি তা বলতে পারবে সুতরাং এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে আয়েশা রাদি আল্লাহু আনহা মানুষকে দেখানোর জন্য বা কাউকে খুশি করার জন্য দান করতেন না তিনি দান করতেন আল্লাহ তাল্লাহর সন্তুষ্টির জন্য কাজেই অল্প দান করা হলো নাকি বেশি পরিমাণে দান করা হলো তিনি এর পরোয়া করতেন না আল্লাহ তাল্লাহ বলেছেন ফামাইয়া আমাল মিসকল জরুরাতিন খাইরাইয়ারা ওমাইয়ামাল আমাল মিসকল জরুরাতিন শেররাইয়ারা আর যে অনুপরিমাণ নেক আমল করবে সে তা দেখতে পাবে আর যে অনুপরিমাণ মন্দ আমল করবে সেটাও সে দেখতে পাবে আয়েশা রদি আনহার দানশীলতার আরেকটি ঘটনা আয়েশা আল্লাহনা বলেন একবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমার সঙ্গে ছিলেন এমন সময় একজন ভিক্ষুক এলো তখন আয়েশা রদি আল্লাহু আনহা তার খাদেমকে কিছু দান করতে বললেন তবে দান করার আগে সে কতটুকু দিচ্ছে সেটা আয়েশারাদি রাদি আল্লাহুয়ান্নাকে দেখিয়ে নিতে বললেন অর্থাৎ আয়েশা আল্লাহু আল্লাহুয়ান্না হিসাব রাখতে চাইছিলেন কতটুকু দান করা হলো এবং কতটুকু অবশিষ্ট রইল এই দৃশ্য দেখে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়েশা রাদি আল্লাহুয়ান্নাকে বললেন আয়েশা খরচ করো জমা রেখো না নয়তো আল্লাহ তোমার থেকে মুখ ফিরিয়ে নেবেন অর্থাৎ তুমি গুনে গুনে দান করো না তাহলে আল্লাহ তোমাকে গুনে গুনে সম্পদ দিবেন ইবনে হাজরুল্লাহ আসকালানী রাহিমাউল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেন এই হাদিসের মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম শিখিয়েছেন সম্পদ কমে যাবে এই ভয়ে যেন আমরা দান করা থেকে বিরত না হই কারণ দান করা নয় বরং দান থেকে বিরত থাকাই সম্পদ কমে যাওয়ার একটি কারণ আর এই দানের কারণেই আল্লাহ তালা দানকারীকে অফুরন্ত রিজিক দিয়ে থাকেন কাজেই যে ব্যক্তি হিসাব না করেই দান করে আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না উম্মাহাতুল মিনিন রাজি আল্লাহ আনহুন্না তারা প্রত্যেকেই ছিলেন অসাধারণ দানশীলা আল্লাহর রাস্তায় তারা প্রচুর পরিমাণে দান করতেন এবং এই প্রশিক্ষণ বা তারবিয়ত তারা পেয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছ থেকে এই প্রসঙ্গে আয়েশা রাজি আল্লাহানহা একটি চমৎকার ঘটনা বর্ণনা করেছেন আয়েশা রাজি আল্লাহানহা বলেন একবার আমরা একটি ভেড়া জবাই করলাম এবং সেখান থেকে দান করলাম এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এসে জিজ্ঞাসা করলেন কতটুকু অংশ বাকি আছে আমরা বললাম কাঁধের অংশ ছাড়া কাঁধের মাংসটুকু ছাড়া আর কিছুই বাকি নেই এই কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন বরং তোমরা বলো কাঁধের মাংসটাই অবশিষ্ট নেই আর বাকি যা দান করা হয়ে গেছে সেটাই বাকি রয়েছে বা আল্লাহ তাল্লার কাছে জমা রয়েছে মুবারকপুরি রাহিমহল্লা বলেছেন এর মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বুঝিয়েছেন আমরা যা দান করব সেটাই আমাদের জন্য জমা থাকবে বাকি থাকবে পুরস্কার হিসেবে আর যতটুকু আমরা নিজেরা ব্যবহার করে ফেলব সেটা তো ব্যবহার হয়েই গেল এর মাধ্যমে তিনি আল্লাহ তাল্লার এই কথার দিকে ইঙ্গিত করেছেন যেখানে আল্লাহ তাল্লাহ বলেছেন মা কুমিয়ান ফাদু ও মা ইন্দাল্লাহি বাকি তোমাদের কাছে যা আছে তা ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে আর আল্লাহর কাছে যা রয়েছে তা চিরকাল রয়ে যাবে উমুল আয়েশার আয়েশা রাদিয়াল্লাহু আনহা দানশীলতার ক্ষেত্রে মানুষের সাথে মর্যাদা বুঝে আচরণ করতেন একবার একজন সাধারণ ভিক্ষুক আসলো তার কাছে তিনি তাকে এক টুকরো রুটি দিয়ে বিদায় করলেন একটু পর ভালো কাপড় চোপড় পরা একজন লোক সেও ছিল ভিক্ষুক সে আসলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তাকে দেখে একজন মর্যাদাবান মানুষ বলে মনে হচ্ছিল আয়েশা রাজি আনহা এই দ্বিতীয় ব্যক্তিটিকে বসালেন এবং তাকে খাবার খাইয়ে বিদায় দিলেন উপস্থিত লোকেরা এই দুইজন ভিক্ষুকের সাথে দুই রকম আচরণ দেখে এর কারণ জানতে চাইল তখন আয়েশা রাদি আনহা বললেন রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম বলেছেন মানুষের সাথে তাদের মর্যাদা অনুসারে আচরণ করা উচিত আনজিল উন্নাসা মানা আজিলাহুম মানুষের সাথে আচরণ করবে তাদের মর্যাদা অনুসারে আয়েশা আল্লাহ আনহার বদান্যতার উদারতার আরেকটি দৃষ্টান্ত হচ্ছে তিনি প্রচুর সংখ্যক দাস দাসী মুক্ত করতেন একটু আগেই বলেছি আবদুল্লাহ ইবনে জুবাইরের সাথে করা সেই কসমের কাফারা আদায়ের ক্ষেত্রে তিনি চল্লিশ জন দাস দাসী মুক্ত করে দিয়েছিলেন আলেমরা উল্লেখ করেছেন আয়েশা রাজি আল্লাহুয়ান্না তিনি তার জীবনে সর্বমোট সাতষট্টি জন দাস দাসী মুক্ত করেছেন মদিনায় বারিরা নামের এক দাসী ছিল একবার সে মুক্তির জন্য তার মনিবের সাথে মোকাতাবা চুক্তি করল অর্থাৎ নির্ধারিত পরিমাণ টাকা দিতে পারলে তার মনিব তাকে মুক্তি করে দেবে এরপর বাড়িরা মদিনায় ঘুরে ঘুরে সেই অর্থ চাঁদা আদায় করছিল আয়েশার আদি আল্লাহুয়ানহা এই ঘটনা জানতে পারার পর তিনি একাই নিজের পক্ষ থেকে সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেন এবং বাড়িরাকে মুক্ত করে দেন আরেকবারের ঘটনা তিনি অসুস্থ হয়ে পড়লেন লোকেরা বলল হয়তো কেউ জাদুটনা করেছে এরপর তিনি এক দাসীকে সন্দেহ করলেন এবং তাকে ডেকে এনে জিজ্ঞাসা করলেন তুমি কি আমার উপর জাদুটনা করেছো সেই দাসী স্বীকার করল আয়েশরাদি আল্লাহুয়ান্না জিজ্ঞাসা করলেন এই কাজ তুমি কেন করেছ সেই মন্দ দাসী সে জবাব দিয়ে বলল আপনাকে মেরে ফেলার জন্য কারণ আপনি মারা গেলে আমি ছাড়া পাব আয়েশারাদি আল্লাহুয়ান্না এই কথা শুনে বললেন এই দুষ্ট দাসীকে কোনো দুষ্ট লোকের কাছেই বিক্রি করে দাও আর এর পয়সা দিয়ে অন্য কাউকে কিনে নিয়ে এসো আমরা জানি ইসলামী শরীয়তে জাদুটোনার শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু আয়েশরাদি আল্লাহুয়ান্না তাকে এখানে ক্ষমা করে দিয়েছেন তাই সেই দাসীটিকে মৃত্যুদণ্ড না দিয়ে অন্য একজন ব্যক্তির কাছে বিক্রয় করে দেওয়া হয়েছিল সুতরাং সেই শাস্তির মধ্যেও উম্মুল মিনিন আয়েশারাদি রাদি আল্লাহু আনহা কত ক্ষমাশীলতা এবং উদারতার পরিচয় দিয়েছেন চতুর্থ পয়েন্ট আয়েশারাদি রাদি আল্লাহু আনহার বা দুনিয়া বিমুখতা এবং অল্পে তুষ্টি আয়েশারাদি রাদি আল্লাহনা বলেন একবার আমি একটি নতুন জামা পরলাম জামাটি ছিল খুবই সুন্দর তাই সেটা পরার পর ঘুরে ঘুরে দেখছিলাম এবং আনন্দিত হচ্ছিলাম এই দৃশ্য দেখে আমার পিতা আবু বকর আমাকে তিরস্কার করলেন এবং বললেন তুমি এত খুশি হচ্ছ কেন নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখে খুশি হচ্ছেন না আয়েশা আল্লাহু আহ্না বললেন কেন আবু বকর সিদ্দিক আল্লাহু আহ্ন ব্যাখ্যা করে বললেন তুমি কি জানো না কোনো বান্দা যখন দুনিয়ার চাকচিক্য আর সাজসজ্জাতে ব্যস্ত হয়ে যায় তখন আল্লাহ তাল্লাহ ওই বান্দাকে অপছন্দ করতে থাকেন যতক্ষণ না সে ওই বিলাসিতা এবং চাকচিক্য থেকে নিজেকে সরিয়ে আনে এ কথা শুনে সাথে সাথে আয়েশা রাদি আল্লাহুয়ান্না বলে উঠলেন ঠিক আছে আমি এই পোশাকটা দান করে দিলাম আবু বকর সিদ্দিক বললেন এবার আশা করা যায় এটা তোমার কাফারা হবে সালাদ সিয়াম দানশীলতা উদারতার পাশাপাশি উমুল মিনিন আয়েশা রাদি আল্লাহুয়ান্না ছিলেন খুবই আত্মপ্রচার বিমুখ একজন মানুষ খুবই বিনয়ী মানুষ কেউ তার প্রশংসা করুক কিংবা তাকে খুশি করার জন্য কিছু বলুক এমনটা তিনি মোটেও পছন্দ করতেন না খ্যাতি এবং আত্মপ্রীতি থেকে তিনি একেবারেই নিরাসক্ত ছিলেন আয়েশা রাদি আনহা বলতেন ইয়া লাইতানি কুন্তু নাসিয়াম মানসিয়া হায় যদি সবাই আমার কথা ভুলে যেত উমুল মিনিন আয়েশা রাদি আনহা রাসুলের জীবদ্দশায় খুবই অল্প পরিমাণ খাদ্য গ্রহণ করতেন আর তিনি বলতেন হিজরতের পর থেকে রাসুলের পরিবার কখনো পরপর তিন রাত গমের রুটি কিংবা তরকারি দিয়ে আহার করেনি তিনি আরও বলতেন আমি পেট ভরে খেতে পারি না কারণ রাসুলের কথা মনে হলেই আমার কান্না পায় রাসুল্লাহ সাল্লাহ যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আমরা অর্থাৎ রাসুলের পরিবার কখনও পেট ভরে আহার করিনি পঞ্চম পয়েন্ট আয়েশা রাদি আল্লাহু ছিলেন খুবই কোমল হৃদয়ের অধিকারিণী আল্লাহ তাল্লার প্রতি অনুগতা আত্মসমর্পণকৃতা তিনি কখনও নিজেকে বড় মনে করতেন না রাসুলের স্ত্রী হওয়ার কারণে কখনো অহংকার করতেন না প্রায়ই তিনি বলতেন হায় যদি আমি একটি গাছের পাতা হতাম আয়েশা আদি আল্লাহুয়ানহার আনহার কোমল হৃদয়ের অধিকারিণী হওয়া সম্পর্কে একটি ঘটনা একবার এক ভিক্ষুক মহিলা এলো এবং ওই ভিক্ষুক মহিলার সাথে ছিল তার দুইটি ছোট ছোট সন্তান ওই সময় আয়েশার আদি আল্লাহু আহ্নার ঘরে দান করার মতো তেমন কিছুই ছিল না ছিল শুধুমাত্র তিনটি খেজুর আয়েশা রাজি আল্লাহু আহ্না ওই তিনটি খেজুর নিয়ে এলেন এবং সেই ভিকারিনী মহিলাকে দান করলেন মহিলাটি দুইটি খেজুর দিল তার দুই সন্তানের হাতে আর একটি খেজুর সে নিজের মুখে নিল বাচ্চা দুটো ক্ষুধার্ত ছিল তারা ওই দুইটি খেজুর খেয়ে ফেলল খাওয়ার পর তারা ক্ষুধার্ত চোখে মায়ের দিকে তাকালো মা বাচ্চাদের এই ক্ষুধার্ত অবস্থা বুঝতে পারল সে না খেয়ে নিজের মুখ থেকে সেই খেজুরটি বের করে আনলো এবং সেটাকে দুই টুকরো করে দুই সন্তানের মুখে দিয়ে দিল সেই ভিক্ষুক মহিলা একেবারে অসহায় মহিলা ক্ষুধার্ত মহিলা তার সন্তানরাও ছিল ক্ষুধার্ত তাদের প্রতি মায়ের এই ভালোবাসা এবং নিঃস্বার্থতার দৃষ্টান্ত দেখে আয়েশা আল্লাহু আন্না খুবই মর্মাহত হলেন তার দুই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন ঘরে আসলেন উমুল মিনিন আয়েশা রদি আল্লাহুয়ানহা তাকে এই ঘটনা জানালেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বললেন ওমা ইউ জিবুকা মিনজা আলিকা তুমি কি এই ঘটনায় আশ্চর্য হয়েছ লকদ রহিম আল্লাহু বি রহমাতিহা সবিয়াইহা তুমি কি এই ঘটনায় আশ্চর্য হয়েছ নিশ্চয়ই ওই দুটি সন্তানের প্রতি দয়ার কারণে আল্লাহ তাল্লাহ ওই মহিলার প্রতি দয়া করেছেন অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেখালেন আল্লাহ তাল্লাহর দয়াই সবচেয়ে বেশি কাজেই আল্লাহ তাল্লার দয়া এবং রহমত সম্পর্কে চিন্তা করেই আমাদের আশ্চর্য হওয়া উচিত ষষ্ঠ পয়েন্ট আয়েশা রাদিয়াল্লাহু আনহার তাকোয়া একবার একটি বালিকা মেয়ে ঘণ্টা সহকারে আয়েশা রাদি আল্লাহুয়ানার কক্ষে প্রবেশ করতে চাইছিল তখন আয়েশা রাদি আল্লাহুয়ানা বললেন তাকে আমার ঘরে প্রবেশের অনুমতি দিও না তবে সে যদি ঘণ্টা ছাড়া প্রবেশ করতে আসে তাহলে প্রবেশ করতে পারবে কারণ আমি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যেই ঘরে ঘণ্টা থাকে সেই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করেন না সুতরাং শুধুমাত্র বড় বিষয় নয় বরং আমরা সাধারণভাবে যে বিষয়গুলোকে ছোটোখাটো বিষয় বলে মনে করে থাকি সেই সব বিষয়েও আয়েশা রাদি আল্লাহানহা আল্লাহ তাল্লার ব্যাপারে সচেতন থাকতেন এবং আল্লাহ তাল্লাহকে ভয় করে পরহেজগারি অবলম্বন করতেন এ কারণেই বলা হয়ে থাকে ছোটোখাটো বিষয়ে যে তাকুয়া সেটাই তাকুয়ার সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টান্ত কারণ বড় বিষয়ে তো অবশ্যই আল্লাহকে ভয় করতে হবে একবার আয়েশা রাদি আল্লাহান্নার ঘরে একটি সাপ বের হলো তিনি সাপটিকে মেরে ফেললেন তখন কেউ একজন বলল আপনি সাপটিকে মেরে হয়তো ঠিক কাজ করলেন না হতে পারে এই সাপটি কোনো মুসলিম জিন হয়ে থাকবে আয়েশার আলী আল্লাহান্না এই কথা শুনে বললেন যদি সে মুসলিম হতো তাহলে তো উম্মুল মিনিনদের ঘরে ঢুকতো না তখন লোকটি বলল সে হয়তো এই কারণে এসেছে কারণ আপনি তখন পর্দার সাথেই ছিলেন এই কথা শুনে আয়েশা রাদি আল্লাহান্না প্রভাবিত হলেন এবং ফিদিয়া হিসেবে একটি দাস মুক্ত করে দিলেন এভাবে তার কাফারা আদায় করলেন জিন বিষয়ে আজকাল সাধারণ মুসলিমদের মধ্যে জ্ঞান বা ধারণা একেবারে নেই বললেই চলে বা যা আছে সেটাও খুবই অপর্যাপ্ত কাজেই এই প্রসঙ্গে উল্লেখ্য জিন আল্লাহ তাল্লার একটি সৃষ্টি তাদেরকে আল্লাহ তাল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন যে তারা বিভিন্ন প্রাণীর আকৃতি ধারণ করতে পারে সবচেয়ে বেশি যে প্রাণীগুলোর আকৃতি তার ধারণ করে তার মধ্যে আছে সাপ এবং কুকুর এ কারণেই আয়সারাদি আল্লাহুয়ানা ভেবেছিলেন হয়তোবা সেই সাপটি জিন হয়ে থাকতে পারে এ কারণেই অতিরিক্ত সাবধানতা হিসেবে সেই সাপটিকে হত্যার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন দাস মুক্ত করে কাফার আদায় করেছিলেন আয়েশার রদিয়াল্লাহু আনহার তাকুয়া সম্পর্কে আরও কিছু ঘটনা একবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন আয়েশা রদিয়াল্লাহু আনহার ঘরে তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়েশা রদিয়াল্লাহু আনহার কাছে একটা জায়নামাজ চাইলেন অর্থাৎ আয়েশা রদিয়াল্লাহু আনহা যেন তার ঘরের দরজা দিয়ে হাত বাড়িয়ে মসজিদ থেকে একটা জায়নামাজ টেনে নিয়ে আসেন কিন্তু আয়েশা রাদি আল্লাহুয়ান্না বললেন আমি তো হায়েজ গ্রস্তা একথা শুনে রাসুল্লাহ বললেন তোমার হাতে তো আর হায়েজ নেই অর্থাৎ মসজিদে না ঢুকেই তো তুমি হাত বাড়িয়ে তোমার কক্ষ থেকেই সেই জায়নামাজটা টেনে নিয়ে আসতে পারো যেহেতু আয়েশা রাদি আল্লাহু আহ্নার ঘরের দরজা ছিল মসজিদের সাথে লাগানো এ কারণেই রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম তাকে সেভাবে জায়নামাজটা নিয়ে আসতে বলেছিলেন এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আয়েশা রাদি আল্লাহু সাবধানতা এবং সচেতনতা যেহেতু তিনি মাসিক অবস্থায় ছিলেন তাই মনে করলেন মসজিদের ভেতরে প্রবেশ করা ঠিক হবে না তিনি কতটা সাবধানতা এবং সতর্কতার সাথে ইসলামের প্রতিটি বিধান মেনে চলার চেষ্টা করতেন এই ঘটনা তার আরেকটি দৃষ্টান্ত ফতোয়া প্রদানের ক্ষেত্রেও তিনি খুবই সাবধান এবং সতর্ক থাকতেন যদি কোনো বিষয়ে তিনি না জানতেন তাহলে বলতেন অমুকের কাছ থেকে জেনে নাও একবার মোজার উপর মাসেহ করা সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হয়েছিল তখন আয়েশা রাদি আল্লাহু আনহা বললেন তোমরা এই বিষয়টি আলীর কাছ থেকে জেনে নাও তিনি এই বিষয়ে আমার থেকে অধিক জ্ঞান রাখেন কারণ আমার থেকে তিনি রাসুলের সাথে বেশি সফর করেছেন সপ্তম পয়েন্ট জিহাদ এবং সাহসিকতা আয়েশা রাদি আল্লাহুয়াহনা ছিলেন খুবই সাহসী অন্ধকার রাতে একা বাকি গোরস্থানে তিনি একবার রাসুলের পিছু নিয়েছিলেন ভয় পাননি উহুদ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন সহায়তামূলক কাজে উহুদ যুদ্ধের দিনে আয়েশা রাদি আল্লাহুয়ানহা এবং উম্মে সুলাইম রাদি আল্লাহুয়ানহা তারা পানি বহন করতেন এবং মুসলিম সৈন্যদের মুখে ঢেলে দিতেন খন্দকের যুদ্ধের সময়ে যখন আরবের মুশ্রিকরা মদিনা অবরোধ করেছিল তখন মুসলিম নারীদেরকে এবং শিশুদেরকে রাখা হয়েছিল ভেতরে একটি সুরক্ষিত দুর্গে আয়েশা রাদি আল্লাহুয়ান্না খন্দকের যুদ্ধের এক পর্যায়ে সেই দুর্গ থেকে নেমে আসেন এমনকি মুসলিমদের শাড়ির একেবারে সামনে চলে যান যেই ঘটনার জন্য পরবর্তীতে অমর রাদি আল্লাহুয়ানহু তাকে তিরস্কার করেছিলেন এছাড়া আরেকটি ঘটনা আমরা একটু আগেই উল্লেখ করেছি আয়েশা রাদি আল্লাহুয়ানহা নিজেই একবার রাসুলের কাছে এসে জিহাদের অনুমতি চেয়েছিলেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জবাব দিয়েছিলেন নারীদের জন্য জিহাদ হচ্ছে হজে মাবরুর বা কবুলকৃত হজ আয়েশা রদি আল্লাহুয়ান্না রাসুলের কাছে এসে জিহাদের অনুমতি চেয়েছিলেন কারণ তিনি জানতেন জিহাদ ফি সাবিল্লাহ এটাই হচ্ছে ইসলামের সর্বোচ্চ চূড়া বা সর্বোত্তম আমল এই কারণে আয়েশা রাদি আল্লাহুয়ানহা পুরুষদেরকে জিহাদে উৎসাহ দিতেন আয়েশা রাদি আল্লাহুয়ান্নার একটি দাস ছিল একবার সেই দাসটি মুক্তির জন্য চুক্তি করল আয়েশা রাদি আল্লাহুয়ান্নার কাছে এভাবে অর্থের বিনিময়ে মনিবের কাছে চুক্তির নাম হচ্ছে মোকাতাবা যখন সেই দাস মুক্তির জন্য তার কিস্তির সর্বশেষ অর্থ প্রদান করল তখন আইসার আদি আল্লাহুয়ান্না সেই দাসকে নসিহত করে বললেন এরপর থেকে তুমি আর আমার দাস নও কাজেই তুমি আর আমার বাড়িতে প্রবেশ করতে পারবে না তোমার উচিত হবে আল্লাহ রাস্তায় জিহাদ করতে যাওয়া কারণ আমি রসুল্লাহ সাল্লাইসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ রাস্তার ধুলোবালি এবং জাহান্নামের আগুন কখনও এক ব্যক্তির উপরে একত্রিত হবে না আজকের পর্বের শেষ পয়েন্ট অষ্টম পয়েন্ট মুসলিম উম্মার প্রতি আয়েশা রাদি আল্লাহানহার ভালোবাসা মুসলিম উম্মতের প্রতি উম্মুল মিনীন আয়েশা রাদি আল্লাহানহা ছিলেন খুবই মমতাময়ী এবং দরদি মা যেভাবে তার সন্তানদেরকে আগলে রাখে সেভাবে তিনিও চাইতেন উম্মতের মাঝে সমস্ত বিরোধের নিষ্পত্তি হোক সমস্ত ফিতনা এবং বিশৃঙ্খলা দূর হোক এই মর্মে সবচেয়ে বিখ্যাত ঘটনা হচ্ছে জামালের যুদ্ধে তার অংশগ্রহণের ঘটনা এর আগে আলী রাজি আল্লাহুয়ানহুর জীবনী আলোচনায় আমরা জামালের যুদ্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি কাজেই সেই বিষয়ের বিস্তারিত পুনরাবৃত্তি না করে আমরা সংক্ষেপে মূল বিষয়টি উল্লেখ করছি মুসলিম উম্মতের তৃতীয় খলিফা ওসমান রাজি আল্লাহু আনহাকে একদল ফিতনাবাজ লোক অন্যায়ভাবে হত্যা করেছিল সেই অবস্থায় তারাই মদিনা দখল করে রেখেছিল এবং মদিনার নিয়ন্ত্রণ ছিল তাদেরই হাতে এরকম একটি অবস্থায় আলী রাজি আল্লাহু আনহার কাছে খিলাফতের বাইয়াত দেওয়া হয়েছিল উসমানকে হত্যার পর সেই হত্যাকারীরা মদিনা ত্যাগ করেনি বরং তারা মদিনার ভেতরেই অবস্থান করতে থাকে ফলে সেই অবস্থায় আলী রাদি আল্লাহুয়ানহু ছিলেন দুর্বল তিনি পূর্ণ কর্তৃত্বশীল ছিলেন না এ কারণে তিনি ফিতনাবাজদের উপরে শাস্তি কার্যকর করতে পারছিলেন না ওদিকে তখন শামের আমির মুয়াবিয়া রদি আল্লাহানহু তিনি আলী রাদি আল্লাহানহুর কাছে ওসমানের রক্তের বদলা এবং প্রতিশোধ দাবি করতে লাগলেন মুয়াবিয়া রদি আল্লাহানহু ছিলেন ওসমানের পরিবারের সদস্য অর্থাৎ বনু উমাইয়ার সদস্য এই কারণে আত্মীয়তার সম্পর্কের খাতিরে তিনি ওসমানের রক্তের বদলা দাবি করেছিলেন আলী রাদি আল্লাহুয়ানহুর কাছে মদিনার সেই পরিস্থিতি দেখে আলী রাদি আল্লাহুয়ানহু সিদ্ধান্ত নিলেন মদিনার বাইরে যাবেন এবং বাইরে গিয়ে শক্তি এবং সৈন্য সংগ্রহ করবেন এরপর যখন পূর্ণ কর্তৃত্বশীল হবেন তখন ফিতনাবাজদের উপর শাস্তি কার্যকর করবেন এই সিদ্ধান্ত নিয়ে তিনি মদিনা থেকে রওনা দিলেন ইরাকের বসরার উদ্দেশ্যে ওদিকে যখন ওসমান রাজি আল্লাহুয়ানহুকে হত্যা করা হয়েছিল সেটা ছিল হজের মৌসুম সেই বছর কিছু ফিতনা হতে পারে এটা অনুমান করতে পেরে ওসমান রাদি আল্লাহু আনহু উম্মুল মিনিনদেরকে আগেই পাঠিয়ে দিয়েছিলেন মক্কায় হজের জন্য কাজেই সেই সময় আয়েশা রাদি আল্লাহু আনহা তিনি ছিলেন মক্কায় মক্কায় থাকাকালে তিনি ওসমান রাদি আল্লাহু আনহুর শাহাদাতের খবর শুনলেন এবং এটা শুনে খুবই মর্মাহত হলেন এরপর তিনি কাবা চত্বরে মক্কাবাসীদের উদ্দেশ্যে একটি জ্বালাময়ী ভাষণ প্রদান করেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করেন ওসমানের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য এভাবে বেশ কিছু সময় চলে যায় ফিতনাবাজদের উপরে শাস্তি কার্যকর করতে বিলম্ব হচ্ছে এটা দেখে মদিনা থেকে দুজন বিশিষ্ট সাহাবি তাল্হা এবং জুবাইর রাজি আল্লাহুয়ানহুমা তারাও চলে আসেন মক্কায় তারাও চলে আসেন মদিনার বাইরে এরপর তাল্হা এবং জুবাইর রাজি আল্লাহুয়ানহুমা তারা একটি বাহিনী গঠন করতে থাকেন এবং আয়েশা রাদি আল্লাহু আনহাও তাদের সাথে অংশগ্রহণ করেন এরপর সেই বাহিনী মক্কা থেকে রওনা দেয় বাসরার উদ্দেশ্যে ইরাকের বাসরার উদ্দেশ্যে যেন তারা সবাই আমিরুল মিনিন আলী রাদি আল্লাহু আনহুর বাহিনীর সাথে যোগদান করতে পারেন বাসরা শহরের উপকণ্ঠে এসে তারা তাঁবু গাড়লেন ওদিক থেকে আগেই আলী রাদি আল্লাহু আনহু সেই শহরে এসে উপস্থিত হয়েছিলেন তিনি যখন দেখলেন শহরের বাইরে একটি বাহিনী এসেছে তাদের উদ্দেশ্য কী এটা জানার জন্য তিনি সেখানে প্রতিনিধি পাঠালেন এরপর আমিরুল মিনীন আলী রাদি আল্লাহু আনহু জানতে পারলেন এই বাহিনীতে আছেন তালহা জুবাইর এবং উমুল মিনীন আয়েশা রাদি আল্লাহু আনহা এবং তারা এসেছেন আলী রাদি আল্লাহু আনহুকে সাহায্য করার জন্য এবং ফিতনাবাজদেরকে দমন করার জন্য এটা জানার পর আলী রাদি আল্লাহু আনহু খুবই খুশি হন কিন্তু সেই পরিস্থিতিতে ফিতনাবাজরা নিজেদের বিপদ টের পেয়ে যায় তারা বুঝতে পারল এতদিন পর্যন্ত উম্মতের বিভক্তির সুযোগ নিয়ে তারা বিচার এবং শাস্তি থেকে বেঁচেছিল কিন্তু এখন যদি মুসলিমরা আবার একত্রিত হয়ে যায় তাহলে অবিলম্বে তাদের উপরে শাস্তি কার্যকর করা হবে তারা কেউই বাঁচতে পারবে না তাই রাতের অন্ধকারে ফিতনাবাজ লোকেরা নিজেদের মধ্যে একটি চক্রান্ত করল এবং সুযোগ বুঝে রাতের অন্ধকারে তাদেরই এক দল আলীর বাহিনীর উপরে আরেক দল তালহা জুবাইরের বাহিনীর উপরে হামলা করতে শুরু করল এভাবে মুসলিমদের দুই দলকে ওরা একে অন্যের বিরুদ্ধে যুদ্ধে লাগিয়ে দিল তখন আয়েশা রাদি আল্লাহুয়ানা সেখানে যুদ্ধক্ষেত্রে ছিলেন না নারী হিসেবে যুদ্ধে নেতৃত্ব দেওয়া ইসলামে অনুমোদিত নয় তিনি এই উদ্দেশ্যে আসেননি আগেই বলেছি তিনি এখানে এসেছেন তালহা এবং জুবাইরের বাহিনীর সাথে এখানে এসেছেন মানুষকে উদ্বুদ্ধ করার জন্য কিন্তু যখন সেই ফিতনাবাজ লোকেরা মুসলিমদের দুই দলের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিল তখন এই দৃশ্য দেখে উম্মুল মিনিন আয়েশা রদি আল্লাহুয়ানহা খুবই মর্মাহত হলেন তিনি ভাবলেন উম্মুল মিনিন হিসেবে উম্মতের মাঝে তার যে বিশেষ মর্যাদা এবং সম্মান আছে এই লোকেরা যদি সেটা বিবেচনা করে তাহলে হয়তোবা যুদ্ধ থামাতে পারে এই ভেবে তিনি যুদ্ধের ময়দানে এসে হাজির হলেন এবং যুদ্ধ থামানোর চেষ্টা করলেন ব্যাস এতটুকুই ছিল জামালের যুদ্ধে উম্মুল মিনিন আয়েশা রাদি আল্লাহান্নার ভূমিকা কিন্তু এরপর সেই ফিতনাবাজ লোকেরা সেই অভিশপ্ত লোকেরা আয়েশা রাদি আল্লাহুয়ানহাকেই যুদ্ধের মূল কেন্দ্রে পরিণত করে আয়েশা রাদি আল্লাহুয়ানহা যেই উটের উপরে রাখা পালকিতে বসেছিলেন সেই পালকি লক্ষ্য করে সেই বিভ্রান্ত লোকেরা তীর ছুটতে থাকে তখন সেই উটকে কেন্দ্র করে চারপাশে যুদ্ধ প্রবল আকার ধারণ করে এবং দুই পক্ষে অনেক মানুষ হতাহত হতে থাকে এ কারণে সেই যুদ্ধকে বলা হয়ে থাকে জামালের যুদ্ধ বা উটের যুদ্ধ অবশেষে অনেক কষ্টের পর আলী রাদি আল্লাহু আনহু সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তিনি আয়েশা রাদি আল্লাহু আনহার নিরাপত্তা দেওয়ার জন্য সাহাবি আলকাকা ইবনে আমরকে সেখানে পাঠিয়েছেন এভাবে অনেক রক্তপাতের পর সেই মর্মান্তিক যুদ্ধের সমাপ্তি ঘটে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে উম্মতের প্রতি দরদ উম্মতকে একত্র করা এবং ফিতনাবাজদের উপরে শাস্তি কার্যকর করা শুধুমাত্র এইসব উদ্দেশ্যেই আয়েশা রাদি আল্লাহুয়ান্না মক্কা থেকে বের হয়েছিলেন আলী রাদি আল্লাহুয়ানহুর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা কখনোই তাদের উদ্দেশ্য ছিল না কাজেই যুদ্ধের পর আলী রাদি আল্লাহুয়ানহু পূর্ণ মর্যাদা এবং সম্মানের সাথে উমুল মিনিন আয়েশা আদি আল্লাহুয়ানহাকে বাসরা থেকে মদিনায় পাঠানোর ব্যবস্থা করে দেন কাজেই যারা বলে আলী এবং আয়েশা রাদি আল্লাহুয়ানহুমা একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এই কথাটি মোটেও সঠিক নয় তারা কখনোই কারো বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি এই উদ্দেশ্যে তারা বেরো হননি বরং সেই তৃতীয় পক্ষ ফিতনাবাজ ব্যক্তিরাই একদল আরেক দলকে উস্কে দিয়ে পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল সুতরাং জামালের যুদ্ধকে কেন্দ্র করে আলী বা আয়েশা আল্লাহুয়ানহুমা তাদের কাউকে দোষারোপ করার কোনো সুযোগ নেই এরপরেও আয়েশা আল্লাহুয়ানহা তার বাকি জীবনে এই ঘটনার জন্য খুবই আফসোস করতেন এবং যখনই জামালের যুদ্ধের ঘটনা স্মরণ হতো তিনি অজর ধারায় কান্নাকাটি করতেন অশ্রু বিসর্জন করতেন উম্মুল মিনিন আয়েশা রদি আল্লাহু আনহার চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যান্য পয়েন্টগুলো আলোচনা করা হবে আগামী পর্বে আজকের পর্ব এখানেই সমাপ্ত হচ্ছে ওসল্লাহ আয়লা আল্লাহ সঈদিন মোহাম্মদ ও আয়লা আলহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ রব্বিল আয়লামিন রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www. www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg 2015